ঝামেলার মধ্য থেকেও আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের যে কোনো নিয়ামতের শুকুর আদায় করাটা আমাদের জন্য বাধ্যতামূলক ঠিক কিনা কিন্তু অনেক সময় আমরা আমাদের এই শুকুরকে নিচক সজনে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলার মাঝেই সীমাবদ্ধ রাখি সেটা উচিত নয় আমাদের শুকুরের শুকুর আদায়ের সিম্বলিক বা প্রতীকী প্রকাশ যেরকম আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকুর আদায়ের বাস্তব প্রক্রিয়া হল যে আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতটাকে যথাযথভাবে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত কাজে লাগানোই হলো বাস্তব শুকুর ঠিক কিনা শুধু যদি মুখে আলহামদুলিল্লাহ বলি কিন্তু আল্লাহ যে নিয়ামত আমাকে আপনাকে দান করলেন সেই নিয়ামত আল্লাহ তালা নির্দেশিত ভাবে কাজে লাগালাম না তাহলে কি আসলে বাস্তব অর্থে শুকুর আদায় করা হবে হবে না সুতরাং আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আজকের আমাদেরকে এখানে আগে ভাগে আসার যে তৌফিক দান করেছেন আল্লাহ তাল্লাহ তো দান করেই দিলেন এখন আমরা এখানে এসে কিছু কথা বলবো এবং শুনবো এবং সালা আদায় করবো ইনশাআল্লাহ তো যে কিছু কথা বলবো এবং শুনবো এই কথাগুলোর ভিতর থেকে যিনি বলনেওয়ালা তাকেও যেন আল্লাহ তালা সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আর যারা শুননেওয়ালা আমরা যারা লিসেনার অডিয়েন্স শ্রোতা আল্লাহ তালা যেন তাদেরকেও এই কথাগুলোর উপরে কথাগুলো ভালো করে উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করেন আমরা যদি এই কথাগুলো আন্তরিকভাবে শুনি এবং আন্তরিকভাবে আমাদের জীবনে এর বাস্তবায়ন করি প্রতিফলিত করি তাহলেই এই যে আল্লাহ তালা আগে আসার তৌফিক দান করেছিলেন সেই নিয়ামতের শুকর কি করা হবে আদায় করা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা পৃথিবীতে এসেছে পৃথিবীতে এসেছে অন্য সকল জীবন ব্যবস্থার উপরে বিজয় লাভ করার জন্য ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল্লাদি আরসালা রসুলাহু বিল হুদা ওয়াদিনিল হক আল্লাহ রব্বুল আলমিন সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন বিলহুদা হেদায়ত সহ গাইডেন্স সহ পথ সহ ওয়াদিনীর হাক এবং সত্য একটি জীবন ব্যবস্থা সহ কি জন্য পাঠিয়েছেন লিউজ হিরহু আলাদ্দিন কুল্লি যেন তিনি তার এই জীবন ব্যবস্থাকে এই জীবন ব্যবস্থাকে অন্য সকল জীবন ব্যবস্থার উপরে কি করতে পারেন বিজয়ী করতে পারেন গালেব করতে পারেন প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহর জমিনে অন্য কোন জীবন ব্যবস্থার কোনো অধিকারই নাই প্রতিষ্ঠিত হওয়ার আছে নৈতিক কোন গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক সাম্যবাদ হোক এক যা কিছুই হোক না কেন কোন জীবন ব্যবস্থার কোন নৈতিক কোন অধিকার নেই এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার ঠিক কিনা একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত দিন ইসলামেরই একমাত্র নৈতিক অধিকার আছে যৌক্তিক অধিকার আছে বৈধ অধিকার আছে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার ঠিক কিনা কেন কেন ইসলামেরই একমাত্র এই অধিকার আছে অন্য কারণেই কারণ আল্লাহ তালা বলেছেন লাহুল খল ওয়ালাহুল আমর সৃষ্টি যার বিধানও চলবে কার তা সুতরাং সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের অতএব জীবন বিধানও পৃথিবীতে চলবে কার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালা বলছেন ওয়াতমান্ত আলাইকুম নেমাতি ওরদিয়ালাকুমুল ইসলামা দিনা আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণতা দান করলাম এবং তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করলাম তাহলে সৃষ্টি যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আপনাকে আমাকে এই আসমান এই জমি এই আকাশ এই তারা এই পৃথিবী এই মাটি এই পানি এই সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন অতএব এই পৃথিবীতে বিধান চলবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ঠিক কিনা কিন্তু প্রশ্ন হলো এই জীবন বিধান এই পৃথিবীতে যে আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করবেন কাদের মাধ্যমে কাদের মাধ্যমে মানুষের মাধ্যমে কাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাহলে তিনি গোটা পৃথিবীর মানুষকে এক মুহূর্তের ভিতরে হ্যাঁ তাদেরকে মুসলিম বানিয়ে দিতে পারেন না তাদের অন্তরে এমন ইয়ে ঢেলে দিতে পারেন না যে আল্লাহ তাহলে সবাই মুসলিম হয়ে যাবে সবাই সাথে সাথে ইসলামকে গ্রহণ করে নেবে এবং আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ তালাকে পারেন কিনা পারেন আল্লাহ তালা বলছেন ওয়ালাউ শাহ আল্লাহ লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা আল্লাহ তাআলা যদি চান যদি চাইতেন তাহলে তোমাদের গোটা মানব জাতিকে একটি উম্মাতে একটি জাতিতে পরিণত করতে পারতেন পারতেন কিনা কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিলিয়াবলুয়াকুম ফিমা আতাকুম কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে চান যা তোমাদেরকে দান করেছেন সেই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর মানুষদের ভিতরে সবচেয়ে ইউনিক সবচেয়ে স্পেশাল সবচেয়ে দামি যে নিয়ামতকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন তা কি বলেন তো আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের বুঝ আল্লাহ রব্বুল আলমিনের দিনের বুঝ যে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা কিছু দান করেছেন তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত ঠিক কিনা তো আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে চান যে আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ তালা বলছেন আল্লাহ ফলাফল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন হ্যাঁ কি জন্য ফলাফল মমতা ওয়াল হায়াতা লিয়া বলু লিয়াবলুয়াকুম আল্লাহ তালা যেন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে আমলের দিকে আমলের দিক থেকে উত্তম কে কার আমল উত্তম এটা যাচাই করতে চান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দ্বারা এখন কোশ্চেন হলো কেন আল্লাহ রব্বুল আলমিন যে এই পৃথিবীতে আমাদেরকে নিয়ামত দিলেন আখেরাতে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার দিবেন তার তো একটা ন্যায্য এবং আল্লাহ রব্বুল আলমিন যেমন ন্যায় পরায়ণ তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি কাজ কিসের ভিত্তিতে হওয়া উচিত ন্যায় পরায়ণতার ভিত্তিতে হওয়া উচিত তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করে যদি এরকম হতো যে যে যাই করুক না কেন তার আখেরাতের ফলাফল একই রকম তাহলে সেটা কি ন্যায় হলো আপনার অফিসে পাঁচজন লোক চাকরি করে আপনি তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিসের উপরে নির্ধারণ করে কিসের ভিত্তি করে আপনি তাদের বেতন বৃদ্ধি করবেন তাদের সার্ভিসের উপরে কিনা হ্যাঁ তারা কে কেমন কাজ করে কেমন আন্তরিকতার সাথে কাজ করে এটাই তো পরায়ণতার দাবি ঠিক কিনা তো আল্লাহ রব্বুল আলমিন রাতে তাকে কেমন প্রতিদান দান করবেন এটা তো নিশ্চয়ই এই দুনিয়ার বুকে কে কেমন কাজ করেছে তার উপরে ভিত্তি করে হওয়া উচিত ঠিক কিনা হ্যাঁ সুতরাং আল্লাহ রব্বুল আলমী আখেরাতে এই যে আমাদেরকে পুরস্কার দান করবেন আখেরাতের জীবনে আমরা কে কিভাবে থাকব এটা নির্ধারণ হবে এটা নির্ধারিত হবে আমরা কে কেমন কাজ করেছি তার উপরে কোশ্চেন হলো যে আল্লাহ রব্বুল আলমীর এই যে দিনকে আমাদের জন্য পাঠালেন আমাদের জন্য ইসলামকে মনোনীত করলেন যে ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বললেন যে ওয়াদ্দিনুল কাইম যেটা একমাত্র প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা একমাত্র দিনুল হক সত্য জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার একমাত্র নৈতিক এবং বৈধ অধিকার আছে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার সেই জীবন ব্যবস্থাকে যে আল্লাহ তালা আমার এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন সেটা কাদের দ্বারা মানুষের দ্বারা ইমানদারদের দ্বারা এখন এই ইমানদারদের নিশ্চয়ই এমন একটা জামা এমন একটা সাংগঠনিক কাঠামো এমন একটি ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ শক্তি তাদের ভিতরে থাকতে হবে যে ঐক্যবদ্ধ শক্তির ভিত্তিতে ঐক্যবদ্ধ শক্তি যদি তাদের না থাকে তাহলে কি কোনো জাতি কোনো জাতির উপরে কখনো বিজয় লাভ করতে পারে যদি আমরা সেকুলার দৃষ্টিভঙ্গিটি বিশ্লেষণ করি ধর্মকে বাদ দিয়ে যে না ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নয় সেকুলার দৃষ্টিভঙ্গিতে জাস্ট একটা জাতি আর একটা জাতির সাথে যুদ্ধ হচ্ছে একটা জাতি আর একটা জাতির সাথে যুদ্ধ হচ্ছে সেখানে ধর্মীয় কোনো বিষয় নয় বিষয় নেই সেক্ষেত্রেও একটা জাতি যদি আর একটা একটা জাতি যদি ঐক্যবদ্ধ না থাকে তাদের ভিতরে যদি আপনার বন্ডিং না থাকে তাদের ভিতরে যদি নেতৃত্ব মানে প্রতিষ্ঠিত না থাকে তাদের ভিতরে যদি চেইন অফ কমান্ড না থাকে তাদের ভিতরে পারস্পরিক আন্তরিকতা ভ্রাতৃত্ব বন্ধন যদি না থাকে তাহলে ওই জাতি একতাবদ্ধ হয়ে অন্য জাতির বিরুদ্ধে কি যুদ্ধ করতে পারবে কখনো পারবে না পারবে কখনো কখনো পারবে না তো সেকুলার দৃষ্টিভঙ্গিতেও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে ঐক্যবদ্ধতা ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সুসম্পর্ক এটা যে কোনো জীবন ব্যবস্থার প্রতি প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য জীবন ব্যবস্থার উপরে এটা পূর্ব শর্ত এটা পূর্ব শর্ত মনে রাখবেন পৃথিবীতে কেউ কখনো কাউকে সম্মান দিতে চায় না কোন জাতি কোন জাতিকে সম্মান দিতে চায় না সম্মান আপনাকে আপনার কৃতকর্মের মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনার যোগ্যতার মাধ্যমে আপনার নৈতিকতার মাধ্যমে আপনাদের সুশৃঙ্খলতার মাধ্যমে অন্য জাতির উপরে আপনাদের সম্মান প্রতিষ্ঠিত করে নিতে হবে ঠিক কিনা যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন যদি আপনাদের সুসম্পর্ক পারস্পরিক না থাকে যদি আপনাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন না থাকে যদি আপনাদের ভিতরে শক্তি সমর্থ না থাকে তাহলে কি অন্য অন্য জাতি আপনাদেরকে এমনিতে এমনিতে পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব ছেড়ে দেবে আপনাদের কাছে হ্যাঁ। কখনো না কখনো না এই জন্য আল্লাহ রব্বুল আলমী এই মুসলিম জাতিকে মুসলিম জাতিকে যে দায়িত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন কুন্তুম খৈর উম্মা কুন্তুম খৈর উম্মা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি সর্ব শ্রেষ্ঠ জাতি না তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে গোটা মানব জাতির জন্য গোটা মানব জাতির জন্য হিন্দু নেই মুসলিম নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই সকলের জন্য আপনাদের আবির্ভাব কি এই সকল পদভ্রষ্ট জাতিকে পথ প্রদর্শনের জন্য মুক্তির জন্য দুনিয়াতে এবং আখরাতে মুক্তির জন্য তাদেরকে হেদায়ত তাদেরকে পথ প্রদর্শনের জন্য আপনারা আমরা দায়বদ্ধ ঠিক কিনা আমাদের উপরে দায়িত্ব তাদেরকে হেদায়তের পথে আনার তাদেরকে সত্যের পথ দেখানোর তাদেরকে আল্লাহর পথ দেখানোর তাদেরকে দিনের দিকে পথ প্রদর্শন করার দায়িত্ব আপনাদের উপরে আমাদের উপরে মুসলমানদের উপরে তোমরা মানুষকে ন্যায় পরায়ণতার আদেশ দিবে ন্যায় কাজের আদেশ দিবে না আনিল মুনকার এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এই যে দায়িত্ব এই যে শ্রেষ্ঠত্ব আপনাদের কাছে আপনাদের উপর আল্লাহ তালা এখানে কি করেছেন প্রথমে আপনাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন কুমতুম হয় উম্মা আপনারা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের পদমর্যাদা যত বড় হয় তার রেসপন্সিবিলিটি তত কি থাকে বড় থাকে ঠিক কিনা যার পদ যত বড় তার দায়িত্ব তত বড় তার তাকে সেভাবেই উন্নত হতে হয় তাকে সেভাবেই নৈতিকতার দিক থেকে চারিত্রিক দিক থেকে গুণের দিক থেকে জ্ঞানের দিক থেকে সব দিক থেকে যার মর্যাদা যার জ্ঞান গুণ যত বেশি তার মর্যাদা তত কি থাকে উঁচু থাকে আল্লাহ রব্বুল আলমীর প্রথমে আপনাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন কুমতুম খৈর উম্মা আপনারা হলেন সর্বশ্রেষ্ঠ জাতি এরপরে আল্লাহ তালা আপনাদের দায়িত্বের কথা বলেছেন কি দায়িত্ব তামুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার আপনারা কি করবেন মানুষকে ন্যায়ের আদেশ দিবেন অন্যায় থেকে বিরত রাখবেন অন্যায় থেকে বিরত রাখবেন আপনাদের দায়িত্ব এই সকল বিষয়ে অন্য দিনের উপরে ইসলামকে বিজয় লাভ করানো গোটা মানব জাতিকে হেদায়াতের দিকে পথ প্রদর্শন করা গোটা উম্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে আসা গোটা মানব জাতির দুনিয়া এবং আখরাতের জীবনের মুক্তি নিশ্চিত করা এই সকল দায়িত্ব এই মুসলিম উম্মার উপরে এই মুসলিম উম্মার উপরে এই মুসলিম উম্মাকে উম্মা যদি ঐক্যবদ্ধ না হয় তাদের ভিতরে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে তাদের ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে তাদের ভিতরে যদি চারিত্রিক উৎকর্ষতা না থাকে তাহলে কখনোই আমাদের পক্ষে এই দায়িত্ব আঞ্জাম দেয়া সম্ভব হবে না এই জন্য ইসলামে মুসলমানদের আভ্যন্তরীণ ঐক্যবদ্ধতা মুসলমানদের আভ্যন্তরীণ নীতি নৈতিকতা মুসলমানদের আভ্যন্তরীণ সুসম্পর্ক বন্ডিং এটাকে বজায় রাখার জন্য ইমানের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী একটি বিষয়কে ইমানের ইনসেপারেবল অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছেন সেটা হলো আল বিল্লাহ ইসলামের ভ্রাতৃত্ববোধ ইসলামের ভ্রাতৃত্ববোধ অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজকে আমাদের ভিতরে এটার মারাত্মক অভাব মারাত্মক অভাব মারাত্মক অভাব আমাদের ভিতরে দিনের ভিত্তিতে যে পারস্পরিক পারস্পরিক ভালোবাসা পারস্পরিক মহত্ববোধ এই যে ভ্রাতৃত্ববোধ এটা এত এত অভাব যেটা অন্যান্য অনেক মানে সেকুলার দলের ভিতরেও তার চেয়ে অনেক বেশি দেখা যায় নওজুবিল্লাহ মিনজালি জালিক নওজুবিল্লাহ মিন আমরা যদি মনে করি যে নিসক নিসক আমাদের কিছু ব্যক্তিগত যোগ্যতা নিচক কিছু তাকবি তাহলিল আদায় করা নিচক কিছু জিকির আজকের আজকার করা নিচক তাওহিদের ব্যাপারে শুধু বড় বড় লেকচার এবং খুদ্া দেওয়া নিচক মানুষকে ডেকে আনা এইটার ভিত্তিতেই এই এগুলোর উপরে ভিত্তি করে আমরা এই দিনকে এই দুনিয়াতে বিজয় লাভ করাতে পারবো তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি কোথায় বসবাস করছি বোকার স্বর্গে বসবাস করছি আমরা ওনাদের ভিতরে একান্ত গৌণ ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সাহবা ইকরাম রাজিল্লাহ তালাই ওনাদের ভিতরে যে নৈতিক যে ভ্রাতৃত্ব বন্ধন আমরা দেখতে পাই সেটা পৃথিবীর ইতিহাসে এক সমুজ্জ্বল নিদর্শন হয়ে আজ রয়ে গেছে ঠিক কিনা আর এইটার কারণেই আল্লাহ রব্দুল্লাহ আলমী তাদেরকেও গোটা মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ মানব গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে এবং আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান্না তোমরা ইমান আনো যেভাবে এই লোকেরা কি করেছে ইমান এনেছে ফাইন আমানু বিমিসলিমা আমান্তুম বিহি ফকদ হিতাদাও যে তারা যদি ইমান আনে যেভাবে তোমরা ইমান এনেছ এই সাহবা একরামগণ ওনারা যেভাবে ইমান এনেছেন সেইভাবে যদি আমরা ইমান আনি তাহলে ফাঁকি দাও আল্লাহ বলছে এরা হেদায়ত পেল এরা হেদায়ত পেল এখন সাহবা একরামদের কে তার ইমান কিরকম হয়েছে সেটার বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে হয় তার আচার আচরণের মাধ্যমে কুল্লু ইনাই তারা রস্যাকু বিমা ফিল প্রত্যেক পাত্রের ভিতরে যা আছে ঢাললে কি পড়ে তাই পড়ে পাত্রের ভিতরে যদি আপনার কাঁচামরিচ থাকে ঢাললে কি মধু পড়বে পড়বে না তো আপনার আমার ভিতরে আসলে ইমানের অবস্থাটা কোন পর্যায়ে আছে এইটা আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানে কিন্তু তার সামাজিক বহিঃপ্রকাশ ঘটবে আপনার এবং আমার আচার আচরণের মধ্য দিয়ে আর এক ভাইয়ের সাথে আর এক বন্ধুর সাথে মুরব্বীদের সাথে সমাজের অন্যান্য মানুষদের সাথে মুসলিম জনগোষ্ঠীর সাথে আমার আচরণ কেমন আমার কর্মকাণ্ড কেমন আমার আন্তরিকতা কেমন আমার স্যাক্রিফাইস কেমন আমার ত্যাগ কেমন এর উপরেই প্রমাণ করবে যে আসলে আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমার ইমান কতটা গাঢ় কতটা গভীর ঠিক কিনা সাহবাইকরামদের মতন ইমান আল্লাহ তালা আনতে বলেছেন আল্লাহ তালা বলছেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ তাআলা রসুল ওয়াল্লাদিনা মাহু যারা তার সাথে আছে তারা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আশিদ্দা ওয়া কুফফার তাদের বৈশিষ্ট্য হলো কি তারা কাফেরদের প্রতি কঠোর রুহামা ও বাইনাহুম তারা পারস্পরিক নিজেদের ভিতরে তার অত্যন্ত বিনম্র অত্যন্ত বিনয়ী অত্যন্ত নরম অত্যন্ত সৌজন্যপূর্ণ অত্যন্ত মমতাময়ী অত্যন্ত ভালোবাসা এবং স্নেহময়ী তারা পরস্পরের প্রতি আল্লাহ তালা বলছেন রোহা মারু বাইনাহু তো আমাদেরকে কি বলেছেন আল্লাহ তালা আমিনু কেমা আমানান্না ইমান আনু যেভাবে সাহাবা ইকরামগণ ইমান এনেছেন আর আল্লাহ তালা সাহাবাহামদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন আশিদ্দা ও আলাল কুফার রুহামাউ বাইনাহু এই যে রুহামাউ বাইনাহু এটা যদি আমাদের সোসাইটির ভিতরে আমাদের এই কমিউনিটির ভিতরে যদি এটা না থাকে তাহলে কি আমাদের এই সমাজটাকে সাহাবাইকরামদের আদলে গড়া সমাজ বলা যাবে বলা যাবে কখনোই না আর সাহাবাইকরাম রাজিউল্লাহ তাহলে আনুমাজ মাই যে বিষয়কে অ্যাচিভ করার জন্য যে বিষয়কে অর্জন করার জন্য ফাইট করেছেন সংগ্রাম করেছেন যে বিষয়ে আল্লাহ তালা তাদেরকে দান করেছেন আমাদের ভিতরে যদি সেই কোয়ালিটি না আসে সেই গুণ না আসে তাহলে আমরা কি সেই জিনিস অ্যাচিভ করতে পারবো তাহলে কিসের জন্য কি আল্লাহ তালা বলছেন এই যে একটা ভালোবাসা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা অত্যন্ত দামি নিয়ামত অত্যন্ত দামি নিয়ামত এটা আমাদের পক্ষে অর্জন করা এটা আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব নয় এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমাদের ইমানের লেভেলের উচিত আমাদের ইমানের লেভেল অনুযায়ী আমার ইমানের লেভেল যদি ঠিক না থাকে তাহলে আল্লাহ তালা এটা আমাকে দান করবেন না আমি আমার এক ভাইয়ের প্রতি মমত্ববোধ আমার একজন ভাইয়ের প্রতি আমি আন্তরিকতা বোধ করতে পারবো না যদি আমার ভিতর ইমানের লেভেল ভালো না থাকে আমার ইমানের লেভেল অনুযায়ী আল্লাহ তালা এই তফিক আমাদেরকে দান করবেন এটা আল্লাহ তালা দান করে আপনি পয়সা খরচ করে টাকা ব্যয় করে দান মানে গিফট করে কোনো কিছু দিয়ে আপনি এই সম্পর্ক স্থাপন করতে পারবেন না আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তার রসুলকে বলছেন ওয়াল্লাদি আইয়াদাকা বিনাসরিহি আল্লাহ তালা তোমাকে শক্তিশালী করেছেন তোমাকে সাহায্য করেছেন তোমাকে মদত করেছেন আল্লাহর সাহায্য দ্বারা কি দ্বারা আল্লাহর সাহায্য দ্বারা বিনাসরিহি ওয়াবিল মুকমিনিন এবং মুমিনদের দ্বারা এবং মোমেনদের দ্বারা মোমেনদের দ্বারা আল্লাহ তালা তার রসুলকে কি করেছেন সাহায্য করেছেন তো আজকেরও যদি দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে এইটা আল্লাহ তালা নুসরত এবং মুমেনদের দ্বারাই হবে আল্লাহ তালা কুফারদেরকে চাইলে কি একবারে ধ্বংস করে দিতে পারেন না কিন্তু আল্লাহ তালা চান কোরআন এক আয়তে বলছেন যে আল্লাহ তালা চান তোমাদের হাত দ্বারা তাদেরকে লাঞ্ছিত করতে আল্লাহ তালা চান মুমেন্টের হাত দ্বারা কাফেরদেরকে কি করতে লাঞ্ছিত করতে সুতরাং আমাদের সেই হাতটাতে সে যোগ্য হতে হবে আমাদের সেই হাতটাতে সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের হাত দ্বারা আল্লাহ তালা তার দিনকে বিজয় দান করবে আল্লাহ তালা তার শত্রুদেরকে দমন করবেন আমাদের হাত দ্বারা আল্লাহ তালা বলছেন ও আল্লাহ কোনো বিহীন আল্লাহ তালা তার তাদের মাঝে ইমানদারদের মাঝে বাইনা কুলুবিহীন তাদের অন্তরের মাঝে একটা সম্পর্ক একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন লাউ আনফাক্তা মা ফিল মা হে নবী আসমান এবং জমিনের মাঝে যত সম্পদ আছে এই সব যদি তুমি ব্যয় করতা তাহলেও তুমি তাদের মাঝে এই এই সম্পর্ক স্থাপন করাতে পারতা না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের মাঝে এই সম্পর্ক স্থাপন করে দিয়েছেন আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন কে স্থাপন করেছে আল্লাহ তাআলা স্থাপন করেছেন তো আমাদের মাঝে এই যে সম্পর্কের ব্যাপারটা এই সম্পর্কের মাধ্যমেই একটা সমাজ মুসলমানদের কমিউনিটি মুসলমানদের যে আভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা গড়ে উঠবে এবং এর মাধ্যমেই তাদের সামাজিক শক্তি অর্জিত হবে তাদের সামাজিক শক্তি অর্জিত হবে এবং অন্য কমিউনিটির উপরে কুফফারদের উপরে অন্য দিনের উপরে অন্য জীবন ব্যবস্থার উপরে আল্লাহ তালা এই জীবন ব্যবস্থাকে বিজয় দান করবে এখন আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং আমাদেরকে খতিয়ে দেখতে হবে কি কি কাজ করলে আমাদের মাঝে এই সম্পর্ক স্থাপন করা যায় কি কি কাজ করলে আমাদের মাঝ থেকে এই সম্পর্ক চলে যায় সেটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কাজ করলে এই সম্পর্ক বৃদ্ধি পায় সেই কাজ আমাদেরকে করতে হবে এবং কেন আমরা এই কাজ করব কেন আমি আমার অপরিচিত একজন লোককে যাকে আমি কখনো দেখি নাই যে আমার আত্মীয় না যে আমার স্বজন না যার ঘর বাড়ি কোথায় আমি জানি না তাকে কেন আমি আমার চেয়ে বেশি ভালোবাসবো আমার ভাইয়ের মতন ভালোবাসবো আমার নিজের উপরে প্রাধান্য দেব কেন দিব এটা বিনিময়ে আমি কি পাবো এটা জানতে হবে কি কি কাজ করলে এই সম্পর্ক আরো মজবুত হয় সেটা জানতে হবে কি কি কাজ করলে আমাদের এই সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা আমাদেরকে জানতে হবে ঠিক কিনা প্রথমেই আমাদেরকে এই ভালোবাসার এই বন্ধনের মূল নীতি মৌলিক এবং প্রধান বিষয়টা বুঝতে হবে এই ভালোবাসাটা হলো আল হুব্বু ফিল্লা আল হুব্বু ফিল্লা এটা আল্লাহর জন্য ভালোবাসা এই ভালোবাসাটা কিসের জন্য আল্লাহর জন্য ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য খালেস হতে হবে অন্য কোনো স্বার্থের কারণে যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার ভাইকে ভালোবাসি এবং ঘৃণা করি আমি কাউকে ব্যক্তিগত কোনো কারণে কাউকে ঘৃণা করলে চলবে না ব্যক্তিগতভাবে অঙ্কের সাথে আমার দ্বন্দ্ব আছে ব্যক্তিগতভাবে অমুকের সাথে আমার দ্বিমত আছে ব্যক্তিগতভাবে অমুকের সাথে আমার কোনো আর্গুমেন্ট আছে ব্যক্তিগতভাবে অমুকের সাথে আমার কোনো মানে দুঃসম্পর্ক আছে এই কারণেই যদি আমি আমার কোনো মুসলিম ভাইকে আমার কোনো মুমিন ভাইকে আমি দূরে সরিয়ে দিই এবং তার সাথে আমি সম্পর্ক ছেদ করি তার থেকে আমি দূরে সরে যাই তাহলে এইটা কখনোই আল্লাহর জন্য সম্পর্ক ছেদ হবে না আল্লাহর জন্য সম্পর্ক গড়তে হবে আল্লাহর জন্য সম্পর্ক ছেদ করতে হবে তো এইখানে মূল নীতি হল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ এই দিনই কমিউনিটিকে দিনের এই যে বন্ধনটাকে এটা একটা বিজনেস হাব বিজনেস হাব হিসাবে ব্যবহার করে যে এই এই কমিউনিটিতে ঢোকার কারণে এই পরিবেশে ঢোকার কারণে অনেক মানুষের সাথে তার পরিচয় হয় অনেক ধরনের অনেক ধরনের বিজনেস অনেক ধরনের প্রফেশনের মানুষের সাথে তার পরিচয় হয় সে তাদের থেকে ফায়দা হাসিল করার জন্য সুবিধা গ্রহণ করার জন্য তাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং যখন সম্পর্ক তার যখন ফায়দা হাসিল হয়ে যায় তখন সে আজকে কি করে কেটে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করুন যারা এই কারণে এই কারণে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে এবং মুসলিম কমিউনিটির ভিতরে ঘুম ধরায় আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে কমিউনিটি থেকে বের করে দেয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার সুতরাং আমার আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমরা যেন আমাদের এই অত্যন্ত পবিত্র অত্যন্ত পবিত্র এই সম্পর্ক এই কমিউনিটিকে যেন আমাদের ক্ষুদ্র স্বার্থের জন্য ব্যবহার না করি ক্ষুদ্র স্বার্থের জন্য যেন ব্যবহার না করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আবি মোহাম্মা আল বাহিলি রাজিল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাজা লিল্লাহ ওয়া আগতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ হাদিসটি সংকলন করেছেন সাল্লাম বলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসলো ও আবগজালিল্লাহ এবং আল্লাহর জন্য রাগান্বিত হলো ও আলিল্লাহ এবং আল্লাহর জন্য দান করলো ওয়ামানা আলিল্লাহ এবং আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো ফকত ইস্তাক মালাল ইমান সে তার ইমানকে পূর্ণতা দান করলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বুখারি এবং মুসলিম শরীফে একটি হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিনটা গুণ যাদের ভিতরে থাকবে বা যার ভিতরে থাকবে সেই ব্যক্তি ইমানের মিষ্টতা অনুভব করবে ইমানের মিষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের মিষ্টতা অনুভব যদি আমরা কেউ কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি যদি কোনো কোনো বিষয়কে পছন্দ না করে আগ্রহের সাথে তাকে জোর করে কতক্ষণ আপনি সেই কাজ করাতে পারবেন বেশি সময় কি পারবেন পারবেন না একজন মানুষ যদি ইমানের উপরে থাকতে চায় একজন মানুষ যদি ইমানের উপরে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে করতে হবে কিনা এটা ইমানের ইতিহাস ইমানের চরিত্রই এই ইমানের দাবি এই যে তাকে কি করতে হবে স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে কোরবানি করতে হবে যান দিতে হবে মাল দিতে হবে রক্ত দিতে হবে সবকিছু কোরবানি করতে হবে ইমানের জন্য যদি আপনার এবং আমার ভিতরে ইমানের মিষ্টতা যদি আমরা অনুভব করতে না পারি তাহলে আমাদের পক্ষে কখনোই এই ত্যাগ স্বীকার করা সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না সাহাবাই এক সাহাবি আমার ওনার নামটা বলেনি যিনি বলছিলেন যে দুইজন দোয়া করছিলেন দুইজন দোয়া দুইজনের দুইজন দোয়া করছিলেন আল্লাহর কাছে একজন দোয়া করছিলেন যে আল্লাহ আমার জন্য যুদ্ধের ময়দানে আমার হাত কাটা যায় আমার কান কাটা যায় আমার নাক কাটা যায় আমাকে যেন বিকৃত করে ফেলে তে আমাদের দিন আমি এভাবে তোমার সামনে উঠবো এবং তুমি আমাকে জিজ্ঞেস করবে হে অমুক তোমার এই অবস্থা কেন আমি বলবো হে আল্লাহ তোমার জন্যই আমার এই কোরবানি এই যে মিষ্টতা এই যে নিষ্ঠতা এই যে তৃপ্তি তিনি কিসের মাধ্যমে এটা লাভ করলেন ইমানের নিষ্ঠতার কারণে তিনি এটা লাভ করতে পেরেছেন বেলাল সৈয়দনা বেলাল রাজিউল্লাহ তালা আনু ওনাকে যখন মরুভূমি উত্তপ্ত বালুর মাঝে রেখে উপরে পাথর চাপা দিয়ে রাখা হচ্ছিল তখন উনি বলছিলেন আহাদুন আহাদ আহাদুন আহাদ তো কথা বলার কারণে ওনার উপরে আরো জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে তো উনি যে এই যে ধৈর্যটা ধারণ করলেন যদি ইমানটা ওনার কাছে ইমানের মিষ্টতা যদি উনি অনুভব করতে না পারতেন এই ত্যাগ এই স্যাক্রিফাইস কি কোনো ক্রমেই ওনার পক্ষে সম্ভব হতো সম্ভব হতো সম্ভব হতো না বিলাল রাজিউল্লাহ তালা আলুকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন আহাদুল আহাদ বলছিলেন উনি বলছেন যে আমি লক্ষ্য করেছিলাম যে এই আহাদুল আহাদ বলাটা আমার শত্রুদেরকে আরো বেশি রাগান্বিত করে তুলছে এই জন্য আমি এটা বলছি তাদের ভয়তে নয় বাঁচার জন্য নয় বলছি এইটা ওদেরকে আরো বেশি রাগান্বিত করছে আল্লাহর এককত্বের বর্ণনা আল্লাহর এককত্বের কথা যখন আমি বলছিলাম তখন ওরা আরো বেশি রাগান্বিত হচ্ছিল এটা আমার কাছে ভালো লাগছিল এটা কি কারণে সম্ভব হয়েছে ইমানের মিষ্টতার কারণে সেই জন্য খুবাইব রাজুল্লাহ তালু ওনাকে যখন ওনাকে যখন হত্যা করা হয় উনি তার আগে দুই রেখা তালাত আদায় করেছিলেন সেই থেকেই এটা ওনার সুন্না কাউকে যদি ফাঁসি দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয় তার আগে দুই রেখা সালাত আদায় করা উনি যখন তালাত আদায় করছিলেন সালাত আদায়ের পর উনি বলছেন যে তোমরা যদি না ভাবতে যে আমি মৃত্যু ভয়ে সালাদকে প্রলম্বিত করছি তাহলে আমি আমার সালাদকে আরো একটু প্রলম্বিত করতাম এই যে মৃত্যুকে উনি জয় করে ফেললেন এটা কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে ইমানের হালাওয়াত ইমানের সুইটনেস ইমানের মিষ্টতার ভিত্তিতে ওনা উপলব্ধি করতে পেরেছেন ওনার the tested the test of ইমান ওনারা ইমানের যে টেস্ট ইমানের যে টেস্ট ইমানের যে স্বাদ সেটা অনুভব করেছেন আর এই স্বাদের জন্য এই আমরা যদিও সিনে এক্সাম্পল আমরা আমাদের সমাজে অনেক টিনেজ পোলাপানকে অনেক সময় দেখি তারা হাতের রক্ত কেটে তারপর প্রিয়শীর কাছে চিঠি লেখে হাত কাটলে রক্ত বের হয় না কষ্ট হয় না তারপরে এটা দিয়ে চিঠি লেখে এটা লেখার সময় তার কষ্ট হয় না বা সে এই রকম ফ্রি তার এটা অনুভব হয় না কেন হয় না তার জন্য একজনের জন্য একজনের একজনকে সে ভালোবাসে এই ভালোবাসার জন্য সে স্যাক্রিফাইস করতে তার ফিল হয় না এটা তো খুব সামান্য এবং গৌণ বিষয় আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ রসুলের জন্য ভালোবাসা এটা এত এত উঁচু ব্যাপার যেখানে মানুষ শুধু হাতের একটু রক্ত দিয়ে দেওয়া নয় তার শরীরের সকল রক্ত শেষ বিন্দু রক্ত শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কোরবানি করে দিতে পারে হাসি মুখে এজন্য সে একটু কষ্ট অনুভব করবে না একটু ব্যথা অনুভব করবে না এবং করে না বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ইতিহাসে দেখা যায় যে যখন মুসলিম মুজাহিদিনদেরকে মুসলিম থেকে যখন ফাঁসি দেওয়া হয় দেখা যায় ফাঁসির পরে তাদের শরীর থেকে তাদের মুখ থেকে তাজা রক্ত বের হয় কারণ যে তারা একটু ভয় পায় না ভয়ের কারণে অনেক সময় মানুষের শরীরে রক্ত কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় হার্টবিট কমে যায় ভয় ভয়ের কারণে তখন মৃত্যুর পরে আর রক্ত বের হয় না কিন্তু একজন ইমানদার যখন মৃত্যুর মুখে যায় তখন সে জানে যে একটু পরেই সে তার মাহবুব আল্লাহ রব্বুল সাথে তার সাক্ষাৎ ঘটবে এই ঘটার কারণে সে তার মৃত্যুকে আরো তাড়াতাড়ি মোলাকাত করতে চায় আরো তাড়াতাড়ি সে মৃত্যুর কাছে চলে যেতে চায় যাক একটু পরে তার প্রিয় তার মাহবুবের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার দেখা হবে এই যে সুইটনেস অফ ইমান সুইটনেস অফ ইমান ইমানের মিষ্টতা এটা কেবল তখনই অনুভব করা সম্ভব রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তিনটা গুণ একজন তিনটা বৈশিষ্ট্য একজন মানুষের ভিতরে থাকে কয়টা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্যের একটা হলো যাই ইউহিবাল্লাহু ওয়া রাসূলুহু মিম্মা সাওয়াহুমা যে আল্লাহ তালা এবং তার রসুলকে সে তাদের দুজনার দুজন ছাড়া অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ তালা এবং তার রসুলকে নাম্বার ওয়ান নাম্বার টু এবং কোন ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য কোন ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য এই বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে তিন নম্বর হল আর ওই ব্যক্তি কুফুরের ভিতরে ফিরে যাওয়া কুফুরের ভিতরে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে কি করবে অপছন্দ করবে এই তিনটা বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে সে ইমানের মিষ্টতা অনুভব করতে পারবে এর ভিতরে তিনটা বৈশিষ্ট্য মাত্র এই তিনটা বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে কি করা ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বুখারি এবং মুসলিম অন্য একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাত ব্যক্তির নাম বলেছেন সাত ব্যক্তির কথা বলেছেন যারা কেয়ামতের দিন যেদিন আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেদিন তারা আরসের নিচে ছায়া পাবে এই সাতজনের ভিতরও একজন হল সেই ব্যক্তি সেই দুই ব্যক্তি যারা পরস্পর একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওয়ারজুলানি তাহাদ বা এবং এমন দুই ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই যে তামা আলাই এই যে তামা আলাই এ আল্লাহর জন্য ভালোবাসার কারণে তারা একত্রিত হয় তারা দিনকে কিভাবে প্রচার করা যায় দিনকে কিভাবে প্রসার করা যায় কিভাবে দাওয়াত দান করা যায় কিভাবে ভালো কাজ করা যায় কিভাবে নেক কাজ করা যায় এই বিষয়ে আলোচনা করার জন্য একজন আরেকজন থেকে উৎসাহিত করার জন্য একজন তাওয়াসহ বিলহাক তাওয়াসহ বিস্তবর করার জন্য একজন আরেকজন থেকে উৎসাহ উদ্দীপনা নেওয়ার জন্য একজন আরেকজনকে দেখার জন্য একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য একজন আরেকজনের সাথে একত্রিত হয় একজন আরেকজনের সাথে একত্রিত হয় ওয়াতাফার রত আলাই এবং দুজন যে দুজন থেকে পৃথক হয়ে যায় তাও একমাত্র এই একই কারণে একমাত্র এই একই কারণে তার একত্রিত হয় আল্লাহর জন্য আলাদাও হয় আল্লাহর জন্য আলাদা হয় মানে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় এরকম না সম্পর্ক ঠিক করে চলে যায় না একত্রে আলাদা হয় যে তারা দুজন একত্রিত হয়ে আল্লাহর দিনকে বিজয় দান করার জন্য যে কাজের পরিকল্পনা তারা করলো এই কাজ করার জন্য তারা বেরিয়ে যায় তারা বেরিয়ে যায় আবার একত্রিত হয় আবার বেরিয়ে যায় আবার একত্রিত হয় তারা একত্রিত হয় আল্লাহর জন্য এবং আলাদাও হয় তার জন্য আল্লাহর জন্য সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভিতরে কোন জিনিসটা মিসিং আমাদের ভিতরে কোন জিনিসটা মিসিং আমাদের ভিতরে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বিজনেস রিলেটেড সম্পর্ক যাদের সাথে থাকে তাদের সাথেই আসা যাওয়া এবং ঘনিষ্ঠতা বেশি থাকে এইটা ব্যাপকভাবে দেখা যায় যে যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক বেশি তাদের সাথেই সম্পর্ক আসা যাওয়া ওঠা বসা বেশি তো তাহলে আমরা কি একত্রিত হয়েছি বিজনেস করার জন্য হ্যাঁ আমরা একটা বিজনেস করার জন্য একত্রিত হয়েছি আল্লাহ তালা বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারা যে আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো তুম জি কুমিন আদা বিন আলিম যে ব্যবসা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে মুক্তি দান করবে কি সেই ব্যবসা তুমিনুনা বিল্লাহ ওয়া যা আল্লাহ এবং তার প্রতি আনবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং তোমাদের মাল এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে এই দুইটা ব্যবসার জন্য আমরা একত্রিত হয়েছি ঠিক কিনা কিন্তু দেখা যায় যে এগুলো বাদ দিয়ে আমাদের বৈষয়িক ব্যবসা আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায় এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যেখানে কিছু লোক একত্রিত হয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করে কয়েকদিন পরেই একজন আরেকজন থেকে শুনি শুধু তাদের বিবাদ তাদের যত দোষ তাদের যত ভেজাল এগুলো তাদের ভিতর থেকে বেরিয়ে আসে দ্য রিজন কি ব্যাপার আপনারা কি জন্য একত্রিত হয়েছে কি কারণটা কি এটা কি দিনে এই সম্পর্ককে কি বিজনেস হাব বানিয়েছে তাহলে যদি বিজনেস হাব বানিয়ে থাকেন তাহলে মনে রাখেন হুদা তাহলে আপনি হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছেন হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছেন আমি কথা বলছি না যে আপনারা কি একত্রিত হয়ে বিজনেস করবেন না একথা আমি বলছি না আপনারা ব্যবসা করেন কোনো সমস্যা নাই মুমেন্ট তো মুমেনের সাথেই করবেন কিন্তু এমন কেন হয় যে ব্যবসা আরম্ভ করেন ঠিক মতন কিন্তু কয়দিন পরেই শোনা যায় একজন একজনের সাথে গ্যাদাম পাতার এগুলো দেখা যায় আমাদের ভিতরে মারাত্মক এক মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক ভাবে মাথায় রয়েছে অনেক মানুষ মনে করে কিছুদিন দিনের কাজকর্ম করার পরেই মনে করে যে আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা না থাকার কারণেই আমি দিনের কাজ করতে পারতেছি না সুতরাং let be a businessman first আগে আমি ব্যবসা করি ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করি তারপরে ভাই স্বাধীনভাবে একেবারে সাথে সাথে আমার সব আমার টাকা পয়সা ব্যয় করি আল্লাহর দিনকে বিজয় দান করে ফেলবো সে এটা চিন্তা করে ব্যাপকভাবে সে ব্যবসায় যোগদান করে কিছুদিন পরে আস্তে আস্তে ব্যবসায় এমনভাবে ব্যস্ত হয় যে দিন তার কাছ থেকে কি হয়ে যায় অনেক দূরে সরে যায় যাকে আপনি আনতে গেলেন তাকেই আপনি হারিয়ে এলেন ঠিক কিনা যাকে আনতে গেলেন তাকেই হারিয়ে এলেন আপনি কি মনে করেছেন দিন আপনার টাকা দ্বারা বিজয় দ্বার লাভ করবে আপনার টাকা দিয়ে দিন বিজয় লাভ করবে কখনো না খেয়াল রাখবেন দিন কখনো অর্থের দ্বারা বিজয় লাভ করে না দিন কখনো অর্থের দ্বারা বিজয় লাভ করে না দাওয়াত প্রসার লাভ করে দাওয়াত প্রসার লাভ করে আপনার আমার চারিত্রিক চারিত্রিক উৎকর্ষতা দ্বারা দাওয়াত প্রসার লাভ করে আপনার আমার চারিত্রিক উৎকর্ষতা দ্বারা আপনার এবং আমার চরিত্র যদি ভালো হয় আপনার এবং আমার লেনদেন যদি ভালো হয় আপনার আমার কথোপকথন যদি ভালো হয় আপনার আমার আচার ব্যবহার যদি ভালো হয় আপনি একজন একজন মোবাইল দায় ইউ আর আপনি ঘুরছেন আপনি লাইট দাওয়া দিচ্ছেন ইউ ইউ ইউর সেলফ আপনি নিজে একজন দায়ী আপনি মুখ দিয়ে দাওয়া দেন কিংবা না দেন আপনি একজন মোবাইল দায়ী আপনি ঘুরছেন দাওয়া হচ্ছে আপনি ঘুরছেন দাওয়াত হচ্ছে যদি আপনার চরিত্র ঠিক থাকে আপনার মানে গুণ ঠিক থাকে আপনার আচার আচরণ ঠিক থাকে আপনার লেনদেন ঠিক থাকে আপনার কথাবার্তা ঠিক থাকে এগুলো যদি ঠিক থাকে আপনি হেঁটে যাবেন আপনার পাশে একজন দোকানদার একজনকে দোকান আরেকজনকে দেখিয়ে বলবে এই যে লোকটা দেখতেছেন না খুবই ভালো লোক ইটস দাওয়া আর যদি আপনি এরকম করেন যে আপনি মুখে চরম চরম এবং গরম তফিদের লেকচার দিয়ে দিলেন আর আপনার চরিত্র ভালো না আপনার লেনদেন ভালো না আপনার ওঠা বসা ভালো না আপনার আচার ব্যবহার ভালো না আপনার কথাবার্তা ভালো না তা আপনি যাবেন আর লোকেরা বলবে এই ফাজিলটাকে দেখছো এই ফাজিলটা মুখে মুখে ইসলামের কথা বলে আর দুনিয়ার নকশর আর ফাজিল আর বদমাস এটা আপনার দ্বারা কি আপনার এই বক্তব্য দ্বারা দিনের কোনো ফায়দা হবে আপনি হাঁটছেন চলছেন ফিরছেন আর দিনের ক্ষতি করছেন দাওয়াত প্রসার লাভ করে আপনার চরিত্র বৈশিষ্ট্য এগুলো দ্বারা অবশ্যই আমাদের মৌখিক যে দাওয়া আমরা যেটা দিতে থাকবো এটা অবশ্যই দিতে থাকবে কোনো সন্দেহ নাই যে আমি এটা বন্ধ করতে বলছি না এটা অবশ্যই দিতে হবে অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের ব্যক্তিগত চারিত্রিক উৎকর্ষতা যদি আমরা সাধন করতে না পারি তাহলে আমার এবং আপনার এই লিপ সার্ভিস এটা কোনোই কাজে আসবে না দাওয়াত প্রসার লাভ করে মৌখিক দাওয়াতের সাথে সাথে আপনার স্যাক্রিফাইস আপনার চারিত্রিক গুণাবলী দ্বারা আর দিন বিজয় লাভ করে রক্ত দ্বারা দিন বিজয় লাভ করে রক্ত দ্বারা টাকা দ্বারা নয় খেয়াল রাখেন দিন কখনো বিজয় লাভ করে টাকা দিয়ে নয় টাকা দিয়ে কখনো দিন বিজয় লাভ করেনি এখনো করে না এবং ভবিষ্যতেও কোনোদিন করবে না দিন বিজয় লাভ করে রক্ত দ্বারা ওমর রাজিউল্লাহ তালা আনু একদিন উনি ওনার বসে হবে ওনার পরামর্শদাতাদেরকে নিয়ে বসেছিলেন উনি সবাইকে বলছেন যে মেক আ উইশ মানে সামান্য তোমরা একটা উইশ করো একটা চাও একটা কিছু বলো তো যে আমি এটা চাই তো একজন বলছেন যে আমার যদি এই ঘরটা ভর্তি স্বর্ণ থাকতো তাহলে আমি এই সব আমি আল্লাহর পথে দান করে দিতাম আরেকজন বলছেন বলো তোমার কি চাহিদা তোমার তুমি কি চাও উনিও এরকম একটা তামান্নার কথা বলছেন তো অমর রাজিল্লাহ তালা ট্রাম যখন আসছে তখন উনি বলছেন আহ আমার মন আমার মনে হয় এই ঘরটা যদি আবু উবাইদা ইবনুল জার্রাহের মতন লোকে ভরা থাকত তাহলে আমি তাকে তাদেরকে অমুক ফিল্ডে পাঠাতাম জিহাদের জন্য অমুক ফিল্ডে পাঠাতাম জিহাদের জন্য অমুক ফিল্ডে পাঠাতাম জিহাদের জন্য দিন কখনো কিসের দ্বারা টাকা দ্বারা বিজয় লাভ করেন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি বিজনেস করবেন এরপরে বিশাল প্রতিপত্তির মালিক হবেন তারপর আপনি আপনি সব টাকা দিয়ে দিনকে বিজয় দিয়ে দিবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন বরং তার চেয়ে আপনি প্রস্তুত হন যে আপনার রক্তটুকু কিভাবে আল্লাহর জন্য দিতে পারবেন আপনার শরীরের রক্ত এবং মাংস আল্লাহর জন্য যদি কোরবানি করার জন্য প্রস্তুত হন ইনশা আল্লাহ দিন আরো অনেক দ্রুত বিজয় লাভ করবে মোয়াত্তায় মালিক মুস্তাদ আহমদ সাহি সনদ একটি হাদিস বর্ণনা করেছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বলেন ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুহাব্বিন ফিল্লাহ ওয়াল মুজালিসিন ফিল্লাহ ওয়াল মুজাবিরিন ফিয়া ওয়াল মুবাদিলিন ফিয়া যে কয়েকজন ব্যক্তির জন্য আমার মোহাব্বত ওয়াজিব হয়ে যায় আল্লাহর ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যায় এর ভিতর এক নাম্বার হলো যারা আমার জন্য ভালোবাসে আমার জন্য যারা পরস্পর মিলিত হয় বসে আমার জন্য যারা একে আরেকজনের সাক্ষাৎ করে এবং আমার জন্য যারা ব্যয় করে পরস্পরের জন্য ব্যয় করে মুসলিম ইমাম মুসলিম ও ইমাম আবু দাউদ রাহিমাউল্লাহ সংকলনারা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা বলেন ওল্লাদি নাফসি বিয়াদি ওল্লাদি নাফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম লা তাদ খুলুন আল জান্নাত হাত্তা টুক মেনু তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান না আনবে ওয়ালা তুমিনু হাত্তা এবং তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জন্য পরস্পর ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জন্য পরস্পর ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে এটার জন্য বিনিময় কি পাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন আপনি যখন দিনের জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসলেন তখন আল্লাহ তালা আপনাকে কি করবেন ভালোবাসবেন আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা জিবরিলকে ডাকেন দেখে বলেন ইন্নি ওহিব্বু ফুলানন বা আহিব্বু আমি অমুককে ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো আপনি এবং আমি যদি সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আমি আমার মুসলিম ভাইদেরকে অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসব ভালোবাসি এবং বাসব সেই মুহূর্ত থেকে জিব্রিল আপনাকে ভালোবাসা আরম্ভ করবে আল্লাহ তালা জিব্রিলকে ডেকে বলবেন যে হে অমুক হে জিব্রিল আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো ফয়ুহিবুহু জিব্রিল জিব্রিল তাকে ভালোবাসা আরম্ভ এরপরে জিব্রিল আসমানের ডেকে বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন বা হিব্বু তোমরাও তাকে ভালোবাসো তখন অন্যান্য সকল তাদেরকে ভালোবাসা আরম্ভ করে তারপরে পৃথিবীর মানুষদের ভিতরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয় পৃথিবীর মানুষদের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা ঢেলে দেওয়া হয় পৃথিবীর মানুষেরাও তখন তাকে কি করতে আরম্ভ করে ভালোবাসে আপনি দেখেন একমাত্র দিনের জন্য দিনের জন্য যে বিরোধিতা করা এইটা ছাড়া মক্কার কাফের মুশ্রিকরা মক্কার কাফের মুশ্রিকরা ইমানদারদেরকে কখনো মানে গালমন্দ খারাপ দিনই কারণ ছাড়া অন্য কোনো কারণে তাদেরকে ফিঙ্গার পয়েন্ট করেছে কখনো যে এই লোকেরা খারাপ এরা চরিত্রহীন এরা লেনদেন ভালো না এদের আচার আচরণ ভালো না এদের কথাবার্তা ভালো না এদের চালচলন ভালো না এদের কমিউনিটি ভালো না এরকম কি কখনো বলতে পারছে কখনো তারা বিরোধিতা করছে একমাত্র কি কারণে দিনের কারণে আপনার আমারও আমার ক্ষেত্রেও এটা হবে ইনশাআল্লাহ যে সমাজের অনেক মানুষ থাকবে যারা দিনই কারণে আপনার বিরোধিতা করবে যে সে আপনার দিনের সাথে একমত না কিন্তু যদি বলা হয় ব্যক্তি হিসেবে ওই লোকটা কেমন বলেন না ব্যক্তি হিসেবে তো লোকটা ভালো এটা আপনাকে অর্জন করতে হবে অবশ্যই যদি আপনি দিনের একজন সত্যিকার কল্যাণকামী হন সত্যিকার দায়ী হন তাহলে আপনাকে অবশ্যই তাহলে আপনাকে অবশ্যই এই গুণ অর্জন করতে হবে ব্যক্তিগত চারিত্রিক দিক থেকে বোখারি মুসলিম অন্য একটি হাদিস একটা আনাস মালিক রাজিল্লাহ তাআলা থেকে বর্ণিত যে উনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু জিজ্ঞেস করে আইনস্তা কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে মা আদাত্তা লাহা কেয়ামত কবে হবে সেইটা জেনে তোমার লাভ কি তুমি কেয়ামতের দিনের জন্য কি পরিমাণে প্রস্তুতি গ্রহণ করেছো তখন সে বলছে লা শাইয়া ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি না ইয়ারসুল্লাহ তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সকল আন্তা মা মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে সুতরাং এটা আমাদের জন্য ভালো আল্লাহর জন্য যে ভালোবাসা এটার জন্য এটা দিনই মন আল্লাহ তালা দান করবে যে সমস্ত কারণে আমাদের ভিতরে এই যে পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয় এর ভিতরে অন্যতম একটা আমি একটু আগেও মেনশন করেছি যেটা অর্থনৈতিক কারণ আমাদের আমাদের সমাজে আমাদের কমিউনিটির ভিতরে এটা ব্যাপকভাবে মারাত্মকভাবে দেখা দিয়েছে অর্থনৈতিক কারণে মারাত্মকভাবে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের প্রতি আল্লাহর কসম আপনারা যদি যে কোনো অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবেন এক অত্যন্ত স্বচ্ছভাবে সারিয়ার ভিত্তিতে সারি ভিত্তিতে আপনারা আপনাদের অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবেন এবং যদি কোনো কারণে আপনাদের অর্থনৈতিক সম্পর্ক কন্টিনিউ করতে না পারেন তাহলে আপনারা স্বচ্ছভাবে আবার সেই সম্পর্ক কি করবেন বিচ্ছেদ করবেন অর্থনৈতিক সম্পর্ক আপনি একটা ব্যবসা আরম্ভ করবেন সেটা শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে আপনারা প্রয়োজন একজন আলেমের কাছে যান যে আমরা এই ব্যবসাটা আরম্ভ করতে চাই এই কাজটা করতে চাই এক্ষেত্রে শারীরিক গাইডলাইন কি শরী গাইডলাইন কি কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলি একটা কোনো একটা বিষয়ে ফয়সলার জন্য আমার কাছে কয়েকজন ভাই এসেছে তাদের সাথে এই অর্থনৈতিক বিষয় নিয়ে ব্যবসা করতে টাকা দিয়েছেন একজন অনেক টাকা দিয়েছেন তারপরে এরকম কিছুদিন চলছে চলার পরে ব্যবসা বাণিজ্যে গন্ডগোল লেগে গেছে এখন যার টাকা সে দাবি করতেছেন আমার সব টাকা দিতে হবে আমার এইভাবে টাকা এনে দিয়েছি সেইভাবে টাকা এনে দিয়েছি যার কাছে টাকা দিতে সে বলতেছে ব্যবসায় আমি লস খেয়েছি আমি টাকা কিভাবে দেবো তো আমি তাদের ফয়সলা করার জন্য গেলাম ফয়সলা করার জন্য গিয়ে দেখি আমি ফয়সলা করতে পারিনি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে উঠে আসছি যে আমি এই ফয়সলাটা করতে পারবো না কারণটা হলো যে তারা প্রথমেই এই কাজটা যে আরম্ভ করেছে এই কাজটা আরম্ভ করার ক্ষেত্রে সারি কোনো নীতিমালা ছিল না অনুসরণ করেনি আপনি একজনকে যেটা ব্যাপকভাবে হয় দেখা যায় যে একজন টাকা বিনিয়োগ করে আর একজন ব্যবসা করে এটা ব্যাপকভাবে হচ্ছে ব্যবসা করে কিছুদিন পর ব্যবসা আরম্ভ করার আগে বলে যে আমার এই ব্যবসা যদি আপনি বিনিয়োগ করেন দশ লাখ টাকা তাহলে আপনি এই রকম আমার ব্যবসা অনেক booming market is very good ঠিক আছে ব্যবসা করলে এত এত টাকা বিজনেস হবে টাকা ইনভেস্ট করার পর কিছুদিন পর দেখা যায় যে সে যেভাবে ব্যবসার কথা বলেছিল সেভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে না আস্তে আস্তে খারাপ কিছুদিন পর দেখা যায় তার মূলধন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে বলে আমার টাকা দাও সে বলে আমি ব্যবসায় লস খাইছি তাকে কিভাবে দিব সেক্ষেত্রে সারেই নীতিমালা কি সারেই নীতিমালা কি আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলে আমি আমি একজনের সাথে ব্যবসা করেছি এবং আমি অনেক টাকা পয়সা লস খেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ টাকা আমার সেখানে লস গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রশিস মেহরবাইন আমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়নি তার মোকাবির কারণে আমি লস খেয়েছি কিন্তু আমি জানি এটা কিন্তু আমার সাথে তার সম্পর্ক নষ্ট হয় না কেন আমি জানি আমি হলাম বিনিয়োগকারী আমি হলাম বিনিয়োগকারী আর যে ব্যবসা পরিচালনা করছে সে কিন্তু টাকার মালিক নয় যখন এইভাবে কোনো ব্যবসা আরম্ভ করা হয় তখন বিনিয়োগকারীর অবশ্যই যখন বিনিয়োগ করবেন তখন আপনার সর্বোচ্চ সতর্কতা যাচাই বাছাই পর্যাপ্ত সাক্ষী এবং পর্যাপ্ত নীতিমালা আপনার কি কি নীতির ভিত্তিতে আপনি বিনিয়োগ করলেন প্রয়োজন আলেমদের সাথে কনসাল্ট করে তারপর একটা সারি নীতিমালার উপর আরম্ভ করেন যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এটার একটা সুষ্ঠু সমাধান করা যায় আপনি আরম্ভ করবেন ভালোভাবে পরে যখন শেষ হয় তখন আপনার টাকাও যায় এবং আপনার সম্পর্কও যায় টাকাও যায় সম্পর্ক হয়ে যায় হয়ে যায় সাথে আপনি পিছনে জীবত আরম্ভ করেন পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় হয় কি না আর পাঁচজন এলাকার আর পাঁচজন লোক যখন আপনি কয়দিন আগে হ্যাঁ জোর নয়ন দুইজন একসাথে হাঁটতেন চলতেন ব্যবসা বাণিজ্য করতেন ঘুরতেন ফিরতেন ভালো কয়দিন পরে একজন আর একজনের পিছনে জীবত করেন একজন আর একজনের সাথে খারাপ মন্তব্য করেন তখন জাহেল লোকেরা আপনাদের সম্পর্কে কি বলে বলেন তো কি বলে এগুলো সব ফাঁকিবাদ এগুলো সব ভণ্ড এগুলো সব প্রতারক এগুলো টাকা পয়সা খাওয়ার জন্য একত্রিত হয়েছে টাকা পয়সা খাওয়া শেষ এখন সব গ্যাঞ্জা পাতাতে একজন আরেকজনের নামে বদনাম করছে সতর্ক থাকেন সাবধান থাকেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে অত্যন্ত স্বচ্ছভাবে তিক্ততার সাথে আরম্ভ করেন মিষ্টতার সাথে শেষ করেন তিক্ততার সাথে আরম্ভ করেন মিষ্টতার সাথে শেষ করেন আরেকটি বিষয় হয় যে নেতৃত্ব কর্তৃত্ব এগুলো নিয়ে অনেক সময় পারস্পরিক মতবিরোধ খারাপ লাগা এগুলো তৈরি হয় খেয়াল রাখেন যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে এখানে এমন কোন নেতৃত্ব কর্তৃত্ব রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব এখানে ওইভাবে কোনো প্রতিষ্ঠিত নেই এবং কোনো কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত নেই যারা হুকুম অ্যাপ্লাই করতে পারে আমরা হালতের ভিতরে আছি ঠিক কিনা হালতের ভিতরে আছি এখানে ইসলামী সারিয়া নেই আপনি একটা বিচার ফেসলা নিয়ে আমার কাছে আসবেন আমি যে বিচারটা করে নিব আপনাকে বিচারটা যদি আপনি না মানেন তখন আপনাকে মানতে বাধ্য করার মতন রাজনৈতিক ক্ষমতা আমার হাতে নেই সুতরাং আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে নসিহা করা ছাড়া উপদেশ দেওয়া ছাড়া কিন্তু আমাদের কিছু করার নেই আপনি সেটা মানতেও পারেন নাও মানতে পারেন আমার হাতে রাজনৈতিক ক্ষমতা নেই রাজনৈতিক প্রতিষ্ঠা নেই যে আমি একটা বিচার করে দিলাম আপনি সেটা না মানলে আমি সেটা আপনাকে মানতে বাধ্য করাতে পারব সুতরাং আমাদের এই মাজুর হালতটা আপনাদের উপলব্ধি করতে হবে এখন এর ভিতরেও সামান্য কোনো কাজকর্ম দাওয়াত এবং এই সমস্ত কাজের ক্ষেত্রেও বিভিন্ন ছোটখাটো বিষয়ে বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হয় একটা কাজ সম্পাদনের জন্য একটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় সে সমস্ত দায়িত্বের ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যে এই দায়িত্ব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা পালন করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দায়িত্ব কখনো আমরা চেয়ে নেব না দায়িত্ব কখনো আমরা চেয়ে নিব না যদি কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা দায়িত্ব চায় আমরা তাদেরকে দায়িত্ব দেই না এবং মুসলিম কমিউনিটিতে লিডারশিপ কখনো উড়ে এসে জুড়ে বসার কোনো বিষয় নয় মানুষের ইমানের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হয় কয়েকটা জিনিসের ভিত্তিতে খেয়াল রাখেন তাকুয়ার ভিত্তিতে আল্লাহ তালা বলছেন ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আত্মাকুম তোমাদের ভিতরে আল্লাহর নিকট সেই সম্মানিত যার তাকুয়া বেশি জ্ঞানের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে মর্যাদা উন্নীত হয় আল্লাহ তালা বলছেন ওয়ার ফাউল্লাহুল্লাদিনা আমানু মিনকুম ওল্লাদিনা উতুল ইলমা দারাজাত যে আল্লাহ তালা তোমাদের ভিতরে যাদেরকে কি করেছে তাদের মর্যাদা উঁচু করেছেন যাদেরকে আল্লাহ যারা ইমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন তো ইমান ইমান তাকুয়া জ্ঞান এবং স্যাক্রিফাইস এবং ত্যাগের ভিত্তিতে আল্লাহ তারা বলছেন উলাইকা আওযামু দারাজাতাম মিনাল লাযিনা আনফাকু মিন বাদু যে যারা ইসলামের বিজয় লাভ করার পরে যারা ইমান ইমান এনেছে এবং যুদ্ধ করেছে তাদেরকে যারা ইসলাম বিজয় লাভ করার আগে যুদ্ধ করেছে স্যাক্রিফাইস করেছে তাদের মর্যাদা তাদেরকে বেশি আল্লাহ তালা স্যাক্রিফাইসের ভিত্তিতে কোরআনের অনেক আয়াতে যাদের স্যাক্রিফাইসের লেভেল যত বেশি তাদেরকে আল্লাহ তালা অধিক পরিমাণে কি করেছেন মর্যাদা দান করেছেন তো আমাদের কমিউনিটিতে আমাদের কমিউনিটিতে ছোটখাটো কাজের ক্ষেত্রে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যে নেতৃত্ব কর্তৃত্ব আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয় সেটার ভিত্তি কয়টা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর তাকোয়া তিন নম্বর জ্ঞান চার নম্বর স্যাক্রিফাইস এই বিষয়গুলোর ভিত্তিতে একজন আরেকজনকে দায়িত্ব দেই আমরাও খেয়াল রাখি যে যাদের এই সমস্ত ব্যাপারে যাদের এই সমস্ত ব্যাপারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় বা যারা আমাদের আমাদের মাঝে যারা এই সমস্ত দিক থেকে এগিয়ে আমরা তাদের সাথে তাদের মর্যাদা বজায় রেখে তাদের সম্মান বজায় রেখে তাদের অবস্থান বজায় রেখে যেন আমরা চলি তাদের আমাদের মাঝে এই গুণ যাদের আছে এই বৈশিষ্ট্য যাদের আছে তাদেরকে যেন আমরা আগে রাখি তাহলে আমরা সবাই আগে বাড়তে পারবো তাহলে আমরা সবাই কি করতে পারবো আগে বাড়তে পারবো আর যাদের এই সমস্ত দিক থেকে সবাই একরকম হয় না একটা কমিউনিটির ভিতরে একটা সমাজের ভিতরে একটা সোসাইটির ভিতরে সবাই কি এক লেভেলের হয় হয় না আল্লাহ তালা বলছে বলেছেন ওয়ারফানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত তাকিদা বাদহুম বাদান সুখরিয়া হ্যাঁ আপনি আল্লাহ তালা বলছেন আমি তোমাদের মাঝে একজনের চেয়ে অন্যজনকে মর্যাদা বেশি দিয়েছি বাড়িয়ে দিয়েছি এর কারণটা কি কাউকে কম দিয়েছি কাউকে বেশি দিয়েছি দারোজাত এই দারোজাত অনেক দিক থেকে জ্ঞানের দিক থেকে দারোজাত হতে পারে আপনার সম্পদের দিক থেকে দারোজাত হতে পারে বিভিন্ন দিক থেকে হতে পারে কাউকে বাড়িয়ে দিয়েছেন কাউকে কম দিয়েছেন কেন বা লেয়ারটা লিয়ারটাকিদা বাদুম বাদুম সুক্রিয়া যাতে একে অন্যের কাজে লাগতে পারে একে অন্যের কাজে লাগতে পারে সবাই যদি লিডার হয়ে যান তাহলে কাজ অনুসারী হবে কে হ্যাঁ সবাই যদি অনুসারী হয়ে যায় তাহলে লিডার হবে কে উভয় উভয় অবস্থারই দরকার কেউ নেতৃত্ব দেবেন কেউ কেউ আমির হবেন কেউ মামুর হবেন কিন্তু খেয়াল রাখবেন আপনার আমির হওয়ার কারণে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে না আপনি মামুর হওয়ার কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে কমে যাবে না আপনার মর্যাদা আল্লাহর কাছে কমে যাবে না আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব কতটুকু নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে প্রচেষ্টার সাথে আপনি আঞ্জাম দিবেন তার উপরে নির্ভর করবে আপনি আল্লাহর কাছে কি মর্যাদা পাবেন সেটা আপনারা জানেন একটা এক্সাম্পল দেখ আমাদের আমরা জানি অনেকেই যে বিভিন্ন সময় যে ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা অভিনয় করে তাদের ভিতরে যারা শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী তাদেরকে কি দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় আপনি কি মনে করেন যাকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় সেই ফার্স্ট পুরস্কার পায় না পুরস্কার পায় যাকে যে চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়েছে সেই চরিত্রটা সে কতখানি ফুটিয়ে তুলতে পেরেছে তার উপরে নায়ক পুরস্কার পায় না ঘরের যে চাকরের অভিনয় করে সে ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়ে যায় পায় কিনা কিসের ভিত্তিতে পায় কারণ সে তাকে যে রোল প্লে করতে দেওয়া হয়েছে সেটা সে পারফেক্টলি প্লে করতে পেরেছে এই জন্য অথচ নায়ক সে পুরস্কার পায় না তো মনে রাখবেন যে আপনার আল্লাহর কাছে আপনার মর্যাদা এইটা আপনি কি দায়িত্ব পালন করলেন তার সাথে নির্ধারিত নয় আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব আপনি কিভাবে পালন করলেন কতটা আন্তরিকতার সাথে কতটা এখলাসের সাথে আপনি পালন করলেন তার উপরেই নির্ভর করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কি মর্যাদা পাবেন সেটা সুতরাং নেতৃত্ব কর্তৃত্ব বা দায়িত্ব এগুলো নিয়ে যেন আমাদের মাঝে কখনো এরকম মতবিরোধ একজন আরেকজনের দেখতে পারি না একজনের কথা শুনলে আমার ভালো লাগে না অমুকে মিটিং এ থাকলে আমি যাবো না অমুককে যদি দায়িত্ব দেওয়া হয় আমি সেই কমিটিতে থাকবো না অমুক যদি এই কাজ করে তাহলে আমি সেখানে নাই এই ধরনের কথা যদি আমরা কেউ বলে থাকি বা বলি তাহলে বুঝতে হবে যে আমাদের ভিতরে সুস্পষ্টভাবে এখনো জাহিলিয়াত রয়ে গেছে কি রয়ে গেছে জাহিলিয়াত রয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমিত্ব এটা প্রভুত্বের ছাপ এটা আমি যখন আমাকে বড় মনে করি আমি যখন মনে করি যে এটা আমার পাওয়া উচিত ছিল তখন আমি আমাকে বড় মনে করছি হ্যাঁ আমি আমাকে কি মনে করছি বড় আমিত্ব আমিত্ব খাটাচ্ছি আল্লাহ মাফ করুন এই আমিত্ব এটা আল্লাহ রব্বুল আলমিনের শান আল্লাহ তালাই একমাত্র বলতে পারেন আমি বড় আমি মহান আমি ক্ষমতাশালী আমি যোগ্য এটা আর কেউ বলতে পারে না এটা আর কারো বলার কোনো অধিকার নেই আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোন ধরনের লোকেরা কোন ধরনের দায়িত্ব তাদেরকে দেওয়া উচিত আল্লাহ তালা নীতির ভিত্তিতে যারা কাজ করেন তারা দায়িত্বশীল নির্ধারণ করেন এই বিষয়টা নিয়ে যেন আমাদের মাঝে কখনো কোনো ইয়ে না হয় এবং এই দুইটা বিষয়কে ভিত্তি করেই দেখা যায় পিছনে মানুষ বিবাদ করে এই বিষয়গুলো অর্থনৈতিক কর্মকাণ্ড এই নেতৃত্ব কর্তৃত্ব এইগুলো বিষয়কে কেন্দ্র করেই অন্য অনেক বিষয় মানুষের মাঝে বাসা বাঁধে এই যে হাসাদ হিংসা বিদ্বেষ জীবন এগুলা উৎপত্তি হলো এই সমস্ত বিষয় থেকে একজন শুধু শুধু এমনি একজন আরেকজনকে কখনো কি করে না হিংসা করে না শুধু শুধু একজন আরেকজনকে ঠিক আরেকজনের পিছনে বিবাদ করে না এটা কারণ ঘটে এই কারণ ঘটার কারণ সে পিছনে বসে এই কাজ করে কিন্তু আমরা যদি দেখি আমাদের কোনো ইমানদার ভাইয়ের ভিতরে কোনো দুর্বলতা আছে আমরা যদি দেখি আমাদের ইমানদার কোনো ভাইয়ের ভিতরে কোনো দোষ আছে আপনি যদি তার কল্যাণ চান আর দিন উন্নতিহা দিন মানেই হলো কল্যাণ কাবিতা দিন মানেই হলো কল্যাণকামিতা আপনি যদি তার কল্যাণ চান তাহলে আপনি তার সাথে একত্রিত হন আলাদা হন আপনি যদি মনে করেন যে আপনি এই কথা বললে সে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে আপনি তার সাথে সম্পর্কটা আরো গভীর করেন তাকে একটু হাজিয়া তোফা দেন তার সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন করে তারপর যখন দেখেন যে তার মাথাটা ঠান্ডা আছে বা এখন সে ভালো মেজাজ আছে আপনি তাকে বুঝায় বলেন ভাই একজন মুসলিম আরেকজন মুসলমানের আয় একজন মুসলমান আরেকজন মুসলমানের আয় না আমি ভাই আপনার ভিতরে এই ব্যাপারটা এরকম এরকম দেখতে পেরেছি আমার কাছে বিষয়টা দিনের দৃষ্টি থেকে ভালো মনে হয় নাই আপনি যদি এই বিষয়টায় কি মনে করেন বা আপনি আসলে সে অন্য কোনো কারণ আছে কিনা তার কোনো ওজোর আছে কিনা যেটা আপনি জানেন না হয়তো সে এক্সপ্লেন করবে আর যদি সে মনে করে যে না আমার এটা আসলেই দোষ তাহলে সে নিজেকে রেক্টিফাই করার নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারে কি করবে চেষ্টা করবে এটাই হওয়া উচিত কিনা এবং আমরা সবসময় দোয়া করি আমরা আমরা সবসময় দোয়া করতে থাকি আল্লাহ তালা আর দোয়া উপকুল বাগা দোয়ার কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন রব্বানা اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا হে আল্লাহ যারা ঈমান এনেছে তাদের জন্য আমাদের অন্তরে যেন কোনো গিল আমাদের তাদের প্রতি যেন কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো হাসাদ কোনো কোনো মানে তাদের প্রতি কোনো দেশ দেশ বিদ্বেষ আমাদের অন্তরে যেন না থাকে তুমি আমাদের অন্তর থেকে এগুলো বের করে দাও আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করতে থাকি যদি আমাদের ভিতর থেকে থাকে শুনেন এইগুলো মানুষের যে ক্রিয়েশন মানুষের যে সৃষ্টিগত স্বভাব হিংসা বিদ্বেষ এগুলো কিন্তু মানুষের সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে আছে এটা মানুষের মানুষ সৃষ্টির মৌলিক ইনগ্রিডিয়েন্ট এটা মানুষের ভিতরে থাকবে কিন্তু আমরা সেটাকে আমাদের শারীরিক ভিত্তিতে দিনের ভিত্তিতে আমরা নিয়ন্ত্রণ করব দিনের ভিত্তিতে আমরা নিয়ন্ত্রণ আমাদের ভিতরে রাগ থাকতে হবে রাগ যদি আমাদের ভিতরে একেবারে নাই থাকে তাহলে তো সমস্যা রাগ থাকবে কিন্তু রাগটাকে সরি গাইডলাইনের ভিত্তিতে আমরা নিয়ন্ত্রণ করব সরি গাইডলাইনের ভিতরে ভিত্তিতে নিয়ন্ত্রণ করব এবং এই যে দুইটা বিষয় নেতৃত্ব কর্তৃত্ব এবং অর্থনৈতিক লেনদেন এই দুইটা বিষয়ে যখনই আমাদের সামনে আসে বেশি সতর্ক হন এই দুইটা বিষয় থেকে বাকি হিংসা বিদ্বেষ গ্যাঞ্জাম মারামারি হানাহানি কাটাকাটি এই দুইটা বিষয় থেকে উৎপত্তি হয় এই জীবত এই সমস্ত কারণ থেকে উৎপত্তি হয় আমরা জীবত না করি কারো কোনো দোষ দেখলে কোনো সমস্যা হলে তার সামনে যাই তাকে গিয়ে বুঝিয়ে বলি যেভাবে বললাম সেভাবে আমরা পিছনে বিবোধ করি আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাউল্লাহ ওনার সামনে একজন একজন এক ব্যক্তি একজন মুসলিমের গিবত করছে একজন মুমিনের কারণ সে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল না আমি তো যুদ্ধ করি নাই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছো না যুদ্ধ করি নাই উনি বলতেছেন তুমি রোমের বিরুদ্ধে যুদ্ধ করো নাই পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করো নাই তুমি যুদ্ধ করতে লেগেছো তোমার একজন মোমিন ভাইয়ের বিরুদ্ধে হ্যাঁ আজকে সারা পৃথিবীতে কুফাররা মুসলমানদেরকে পাখির মতন গুলি করে হত্যা করছে এইটা আপনার সাবজেক্ট না একজন মুমিনের সামান্য একটু দোষ আপনার আলোচনা সাবজেক্ট হয়ে দাঁড়ালো কেন কারণটা কি কেন মানুষ তো দোষে গুণে হবে ঠিক কিনা আমরা কি কেউ ফেরেস্তার বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের ভিতরে কি দোষ থাকতে পারে না দোষ থাকতে পারে মানুষ দোষ করবে ভুল করবে অন্যায় করবে আমরা আমাদের নিজেদের দোষ ত্রুটি থেকে মানবীয় উৎকর্ষতার উচ্চ সীমায় যেমন নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব একইভাবে নিজের ক্ষেত্রে আমি নিজেকে সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টা করব অন্য ভাইয়ের ভিতরে যদি আমরা দোষ ত্রুটি দেখি তাহলে আমরা কি করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আপনি যদি অন্য এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখেন আল্লাহ আমাদের দিন আপনার দোষ গোপন করে রাখবেন আপনি কি এটা চান না আপনি কি চান না যে হ্যাঁ। আমাদের দিন আল্লাহ তালা আপনাকে ডেকে নিয়ে বলুন যে হে আহমেদ রফিক তুই ওই যে ওই দিন গোপনে এই অন্যায় করেছিলি মনে আছে হ্যাঁ ইয়া আল্লাহ আমি তো করছিলাম যা তোকে আজকে আমি গোপনে মাফ করে দিলাম তুই অমুকের দোষটা জেনেও তুই গোপন রাখছিলি এই জন্য এরকম আমরা কেউ চাই না আমরা কি চাই না কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে গোপনে মাফ করে দিক চাই না তাহলে আমরা আরেক ভাইয়ের দোষ কি করবো গোপন করব আর খেয়াল রাখেন আপনি যদি আরেক ভাইয়ের পিছনে লাগেন হ্যাঁ এবং তার দোষ ত্রুটি খুঁজে বের করার কাজে লাগেন আল্লাহ যদি আপনার দোষ ত্রুটি খুঁজে লাগার কাজে লেগে যান তাহলে আপনার আমার দশা কি হবে কেউ কি চাই হাদিসে আসছে স্পষ্ট হবে যে অন্য মুমিনের আওরত গোপনীয়তাকে খুঁজে বেড়াবে দোষ ত্রুটি খুঁজবে আল্লাহ তাকে সেইভাবে ধরবে আমরা কি কেউ চাই এভাবে না আমরা কেউ চাই না যে আল্লাহ তালা আমাদের দোষ ত্রুটি ইয়ে করবেন আপনারা নরম হন ইমানদারদের প্রতি মুসলিমদের প্রতি বিনয়ী হন মুসলিমদের প্রতি কোমল হন মমতাময়ী হন তাদেরকে মাফ করেন আল্লাহ তালা বলছেন রসুলকে বলছেন ফাদিমা রহমাতি মিনাল্লাহি লিংতালাহম ফাদিমা রহমাতি মিনাল্লাহি তালাহ আল্লাহ রহমত আপনার উপরে যে আপনি তাদের প্রতি কি হয়েছে নরম হয়েছেন ওলাও কুমতা ফাজ্জন গলিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি আপনি যদি কঠোর হৃদয় হতেন মানুষের প্রতি তাহলে মানুষ আপনার কাছ থেকে ভেগে যেত মানুষ আপনার পাশে আসতো না হ্যাঁ একমাত্র একটা ব্যাপার এক্সেপশন আপনাদেরকে বলে রাখি যে যদি আপনি দেখেন কোনো ব্যক্তি এমন কোনো কাজ করছে যে কাজের দ্বারা গোটা মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কোন কাজ যদি দেখেন এমন কোন ব্যক্তি সম্পর্কে আপনি জানেন যে এই ব্যক্তি এই বিষয়ে ভালো না বা সে মিথ্যাচার করে বা এই ব্যক্তি ধোকাবাজ আপনি জানেন আপনি দেখছেন আরেক ভাইয়ের সাথে সে ওরকম ধোকাবাজি করে তাকে আটকানোর চেষ্টা করতেছে তাহলে আপনি অবশ্যই এই ভাইকে গিয়ে সতর্ক করবেন প্রয়োজনে তার নাম মেনশন না করে যত কম ইয়ে করে পারা যায় আপনি তাকে ইয়ে করবেন সতর্ক করবেন যে এই এই বিষয়টাতে আপনি গিয়েন না আপনার সমস্যা হতে পারে আমি দিনী ভাই হিসেবে আপনাকে সতর্ক করলাম আর যদি এমন কোনো বিষয় দেখেন যে বিষয়ের কারণে মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয় মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয় যদি কারো সম্পর্কে সুস্পষ্টভাবে পর্যাপ্ত প্রমাণ দলিল প্রমাণের ভিত্তিতে সাক্ষীর ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে আপনি জানেন যে অমুক স্পাইং করে অমুক জাসুসি করে অমুক গুপ্তচর বৃত্তি করে অমুক এই মানুষকে ধোকাবাজি করে টাকা পয়সা নিয়ে খায় মানুষের নামে মিথ্যা কথা বলে সাদা আদায় করে খায় এরকম মানুষের থেকে টাকা পয়সা নিয়ে খায় এটা স্পষ্টভাবে প্রমাণিত আপনার কাছে তাহলে আপনি মুসলিম কমিউনিটিকে জানিয়ে দিন যে আপনারা অমুকের ব্যাপারে সতর্ক থাকবেন আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে যে সে এরকম মানুষকে ধোকাবাজি করে একমাত্র যে ক্ষেত্রে গোটা মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির প্রতি কোনো বিদ্বেষ কিংবা হিংসাবশত নয় আপনার গোটা মুসলিম কমিউনিটিকে তার ক্ষতি থেকে হেফাজত করার জন্য আপনি মুসলিম কমিউনিটিকে আপনি সতর্ক করবেন এছাড়া কারো কোনো ব্যক্তিগত দোষ ব্যক্তিগত ব্যক্তিগত কোনো স্বভাব এ কারণ এটা যদি আপনাদের সামনে আসে আপনারা তাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন এবং তাদের এই বৈশিষ্ট্যকে এই দোষকে যেন তারা রেক্টিফাই করতে পারে এই জন্য তাদেরকে নাসিয়া করবেন তাদেরকে সাহায্য করবেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন তাকে সহযোগিতা করবেন ও তাওয়াস বিল হাক তাওয়াস তার সাথে সময় দেবেন আপনি যদি এক মায়ের সাথে দেখেন যে তার একটা খারাপ দোষ আছে হ্যাঁ তাহলে আপনি তাকে একটু ব্যক্তিগতভাবে সময় দেন আপনার সাথে বেশিক্ষণ রাখেন যাতে সে দোষের ভিতরে না যায় আল্লাহ তালা আপনাকেও বিনিময় দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম এবং যা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন